নবগ্রহ গায়ত্রী মন্ত্র সূর্য ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ চন্দ্র ওম শিরপুত্রায় বিদ্মহে অমৃত তত্তায় ধীমহি তন্ন চন্দ্র প্রচোদয়াত ওম শিরপুত্রায় বিদ্মহে অমৃত তত্তায় ধীমহি তন্ন চন্দ্র প্রচোদয়াত মঙ্গল ওম অঙ্গাপকায় বিদ্মহে শক্তি অস্তায় ধীমহি তন্ন ভৌম প্রচোদয়াত ওম অঙ্গাপকায় বিদ্মহে शक्ति अस्ताय धीमह तन्न भौम प्रचोदयाद बोध ओम सौम्य रूपाय विद्महे गणेशाय धीमहि तन्न बुध प्रचोदयाद ओम सौम्य रूपाय विद्महे गणेशाय धीमहि तन्न बुध प्रचोदयाद बृहस्पति ওম অঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহি তন্ন জীব প্রচোদয়াৎ ওম অঙ্গিরসায় বিদ্মহে দণ্ডায়ুধায় ধীমহি তন্ন জীব প্রচোদয়াৎ শুক্র ওম ভিগুসুতায় বিদ্মহে দিব্যা দেহায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ ওম ভিগুসুতায় বিদ্মহে দিব্যা দেহায় ধীমহি তন্ন শুক্র প্রচোদয়াৎ শনি ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌরী প্রচোদয়াৎ ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন সৌরী প্রচোদয়াৎ राहु ओम शिरोरूपाय विद्महे शाय धीमहि तन्न राहु प्रचोदयात् ओम विमहे विद्महे शाय धीमहि तन्न राहु प्रचोदयात् केतु ओम गदास्ताय विद्महे शाय धीमहि तन्न केतु प्रचोदयात् ओम गदास्ताय विद्महे अमृतेशाय धीमहि तन्न केतु प्रचोदयात् ओम गदास्ताय विद्महे अमृतेशाय धीमहि तन्न केतु प्रचोदयात्